আমার যত দুঃখ ব্যথা তোমার কাছে বলি আমার পোড়া হৃদয়টাকে তোমার কাছে খুলি আমার যত দুঃখ ব্যথা তোমার কাছে বলি আমার পোড়া হৃদয়টাকে তোমার কাছে খুলি কেউ জানে না যা তুমি সবই জানো তা কেউ জানে না যা তুমি সবই জানতা আমার দু চোখ তোমার কাছে হাসে নিরিবিলি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আমি আমার ভালো মন্দ আর কতটুকু বুঝি তোমার দয়ার মাঝে সব সুখের ছুঁয়া খুঁজি আমি আমার ভালো মন্দ আর কতটুকু বুঝি তোমার দয়ার মাঝে সব সুখের ছুঁয়া খুঁজি তুমি সব জানো তুমি সব শুনো বগকুল আলমের প্রভু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু যখন একলা ধার রাতে কেউ নেই কিনারায় তোমার দয়া দিয়ে আমায় রাখো পাহারায় যখন একলা ধর রাতে কেউ নেই কিনারায় তোমার দয়া দিয়ে আমায় گھر تمہیں خالی تمہیں مالک وغ جلے جل لو اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ তুমি আমার জীবন লেখ তোমার দিনের পথে রসুল প্রেমের আগুন জালো আমার হৃদয়েতে তুমি আমার জীবন লেখ তোমার দিনের পথে রাসুল প্রেমের আগুন জালো আমার হৃদয়েতে ওই পথেই লেখো মরণ যেন পথ ভুলি না কভু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আমার যত দুঃখ ব্যথা তোমার কাছে বলি আমার পোড়া হৃদয়টাকে তোমার কাছে খুলি কেউ জানে না যা তুমি সবই জানো তা কেউ জানে না যা তুমি সবই জানো আমার দু চোখ তোমার কাছে ভাসে নিরিবিলি আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু